আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম নরমান ইবনে বশির রাজি আল্লাহ তাল্লাহর হাদিস যেটি ইমাম বুখার নিয়ে এসেছেন দিন রক্ষাকারের মর্যাদা প্রসঙ্গে যে পরিচ্ছেদ তিনি এনেছেন সেখানে এখানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওবাইনাহুমা মুসাব্বাহাত হালাল এবং হারামের মাঝখানে আছে কিছু সন্দেহজনক বিষয় কোন কোন হাদিসে মুসাব্বাহাত শব্দের পরিবর্তে এসছে মুস্তাবিহাত আয় ইস্তাবাহা আলাইনা আমরুহু অর্থাৎ এই বিষয়ের মূল তত্ত্বটা আমাদের কাছে অস্পষ্ট কনফিউজিং একই অর্থ মুস্তাবিহাত মুসাব্বাহাত একই অর্থ অর্থাৎ কখনো মনে হচ্ছে হালালের সাথে মিল আছে কখনো মনে হচ্ছে হারামের সাথে মিল আছে তাহলে কি হালালের সাথে মিল আছে বলে হালাল বলবো হারামের সাথে মিল আছে কি হারাম বলবো তাহলে একই জিনিস তো হালাল হারাম দুটি হতে পারে না ফলে এখানেই সন্দেহের বিষয়টা এসেছে লাইয়ালামুহা এই বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য এবং তত্ত্ব অধিকাংশ মানুষই জানে না তারা নিজস্ব অভিজ্ঞান থেকে অথবা নিজস্ব সিদ্ধান্ত থেকে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু প্রকৃত বিষয়টা তারা জানে না তো মানুষ যখন কনফিউজ থাকবে সংশয়াচ্ছন্ন থাকবে কোনো একটা বিষয় তখন তার কি করণীয় সেটি এহাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন তিনি বলেছেন ফামান ইত্তাকা অথবা ফামান ইত্তাহাক ইত্তাকা আল মুসাব্বাহাত যে এই সন্দেহজনক বিষয়গুলো পরিহার করবে ইত্তাকা মানে হচ্ছে এখানে বর্জন করা পরিহার করা যে ব্যক্তি এই সংসারচ্ছন্ন বিষয়গুলো বা সন্দেহজনক বিষয়গুলো পরিহার করবে সে তার দিনকেও রক্ষা করল সে তার সম্মানকেও রক্ষা করল দিনকে রক্ষা করল কারণ দিন বিপন্ন হয় দিন নষ্ট হয়ে যায় আমাদের কোনো ভাই বোনের যখন সে হারাম কাজে লিপ্ত হয় যখন সে দিনের বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় পাপ হারাম এগুলো হচ্ছে দিন বিরোধী কর্মকাণ্ড অতএব দিনকে যদি কেউ রক্ষা করতে চান তাহলে হারাম থেকে বেঁচে থাকতে হবে পাপ থেকে বেঁচে থাকতে হবে এবং তাকে হালালের সীমানার চৌহদ্দির মধ্যেই থাকতে হবে অতএব যদি কেউ সন্দেহজনক বিষয়গুলোকেও তিনি বর্জন করেন তাহলে এটা হলো সতর্কতা আমরা যে বাংলায় বলি সাবধানতার মার নেই মানে সতর্কতার মার নেই কেউ যদি সতর্ক থাকেন তাহলে এটা কখনো বৃথা যাবে না সাবধানতার মারণে কথাটা সেটাই এটা কখনো বৃথা যাবে না অর্থাৎ তিনি সচেতন থাকার কারণে তিনি কোনো ভুল করবেন না এবং ভুল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এখানে রাসুল সাল্লা সাল্লাম সেই জিনিসটি আসলে তুলে ধরেছেন তিনি বলেছেন যে সন্দেহজনক বিষয়গুলো যদি বর্জন করা যায় তাহলে আর ভুল ক্রমে না জেনে হারামের মধ্যে সম্পৃক্ত হওয়ার বিষয়টা আসবে না না জেনে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে না ফলে কি হবে ফলে সে ব্যক্তি তার দিনকে রক্ষা করতে সমর্থ হবেন দিনের হেফাজত করতে সমর্থ হবেন আর যে ব্যক্তি দিনের হেফাজত করতে সমর্থ হয় সে তার মর্যাদাকেও অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয় কারণ দিন বিপন্ন হলে মর্যাদা বিপন্ন হয় একজন মুসলিমের দিন যদি নষ্ট হয়ে যায় তার মান ইজ্জত নষ্ট হয়ে যায় সাহাবাই কেরাম রেদোয়ানুল্লাহ আলহিম এভাবে দিনকে চিনতেন আমরাও সেই দিনকে জানি যে দিনকে যদি কেউ হেফাজত করে তাহলে মুসলমানদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে দিনকে কেউ যদি নষ্ট করে ধ্বংস করে দিন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তার মর্যাদা মুসলিম হিসাবে আর থাকে না সে কথাটি রাসুল সাল্লাহ এখানে বলেছেন এবং আরেকটা চমৎকার উদাহরণ দিয়েছেন যেন বিষয়টা খুব ভালো করে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয় এগুলোর মধ্যে লিপ্ত হয় সে হচ্ছে ওই রাখালের মতো যে রাখাল কোন সংরক্ষিত একটা চারণভূমির কাছে চলে যায় এবং সেখানে তার পশুগুলোকে চড়াতে থাকে ফলে কোনো এক সময় সে হয়তো গাফেল থাকলো সে হয়তো চাইল কিন্তু নিয়ন্ত্রণ করতে পারল না এমন অবস্থা তার পশুগুলো ওই সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে গেল তখন তো তার সমস্যা তখন তো সে যে ওয়াদার মধ্যে আছে যে চুক্তির মধ্যে আছে যে সংরক্ষিত এলাকায় ঢুকবে না সে চুক্তি আর সে রক্ষা করতে পারল না সে তার নিজেকে হেফাজত করতে পারল না এবং এটা তার বদনাম সে হচ্ছে এমন রাখাল যে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে এবং এই সংরক্ষিত এলাকা হতে পারে বাদশার অথবা তার কোনো প্রতিনিধির ফলে তাকে তার শাস্তি ভোগ করতে হবে এটা তার বিরুদ্ধে একটা ব্লেম একটা অপবাদ যে এই লোক সে তার কথা রাখে না এই লোক সে নিষেধ মানে না এই লোক সে অন্য সংরক্ষিত ভূমিতে ঢুকে পড়ে তাহলে সে তার নিজের কমিটমেন্টকে রক্ষা করল না তার মর্যাদা রক্ষা করল না নিজের মর্যাদার প্রতিও শুভেচার করল না রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি কোনো একটা বিষয় কনফিউজ থাকে তার সন্দেহ থাকে যে এটা কি হালাল না হারাম তাহলে সে সেটাকে বর্জন করবে বর্জন না করলে সে যদি সেটা করে বসে তাহলে হয়তো বা সে সেটা এমন হতে পারে সেটা হারাম কারণ তার কাছে স্পষ্ট নাই হারাম কিনা তারপর সে করলো তাহলে সেটা যদি হারাম হয়ে যায় তাহলে সে আল্লাহ সীমারেখাকে এখানে লঙ্ঘন করলো আল্লাহ আনুগত্যকে সে লঙ্ঘন করলো সে কথাটি বলেছে এরপরে খুব গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে উল্লেখ করলেন তিনি বললেন প্রত্যেক বাদশার একটা সংরক্ষিত চারণভূমি থাকে আর আল্লাহ যেহেতু সকল বাদশার উপরের বাদশাহ মালিকুল মুলুক অতএব তার জমিনে তার যে চারণভূমি সেটা হচ্ছে তার নিষেধকৃত বস্তুগুলো তার নিষেধকৃত কাজগুলো তার নিষেধকৃত বিষয়গুলো তিনি যা যা নিষেধ করেছেন এটা হচ্ছে তার চারণভূমি সংরক্ষিত চারণভূমি অতএব সেখানে ঢুকা যাবে না সেখানে ঢুকলেই নিষেধের মধ্যে কেউ সম্পৃক্ত হয়ে পড়বে এরপরে এটা হলো প্রথম একটা কায়দা যে আল্লাহর নিষেধকৃত কোনো কাজ করা যাবে না তা নাহলে আল্লাহ সংরক্ষিত জায়গায় ঢুকে পড়বে যেখানে আল্লাহ তালা ঢুকতে নিষেধ করেছেন কারণ আল্লাহর এই সংরক্ষিত ভূমি এখানে বলা হয়েছে মাহারেমো তার হারাম বিষয়গুলো অতএব সংরক্ষিত করেছেন আল্লাহ এইভাবে যে এই হারামকৃত বস্তুগুলো এখানে সংরক্ষিত অতএব এখানে এর সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না এই সংরক্ষিত জায়গার সাথে বা কাজগুলোর সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না এটা হচ্ছে মূলনীতি কারো যদি সেখানে কোনো সংশয় থাকে কারো যদি কাছে সেটা স্পষ্ট থাকে ভালো কথা যেতে পারবে না সংশয় থাকলেও সে সেটাকে বর্জন করবে যাতে ওই সংরক্ষিত কাজের মধ্যে সে সম্পৃক্ত না হয় দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে এটা মানুষের হৃদয়ের সাথে রিলেটেড একটা মূলনীতি সেটি হচ্ছে যখন মানুষের হৃদয় সঠিক থাকবে বিশুদ্ধ থাকবে তখন সবকিছু বিশুদ্ধ শরীর বিশুদ্ধ আর যখন সেটা নষ্ট হয়ে যাবে তখন সবকিছু নষ্ট মন খারাপ হয়ে গেলে দেখবেন যার কিছু ভালো লাগে না এটাকে আমরা দুভাগে ব্যাখ্যা করতে পারি মানুষের অন্তর ঠিক থাকা মানে তার নিয়ত ঠিক থাকা অন্তরের বিশ্বাস ঠিক থাকা অতএব মানুষের অন্তরের বিশ্বাস তার ভেতরের ইমান এবং তার চিন্তা জগতের সবকিছু যদি ঠিক থাকে তাহলে তার বাহ্যিক সবকিছু ঠিক থাকবে কিন্তু তার পচনটা যদি ধরে অন্তরের মধ্যে সেখানেই খারাপের বীজ বুনন করা হয় চিন্তা জগতে বৈকল্য দেখা দেয় ইমানটা নষ্ট হয়ে যায় তখন তার আমলের মধ্যেও সেটা সংক্রামিত হবে আমরা এই শেষ অংশের ব্যাখ্যাটা প্রিয় দর্শক দুভাগে পেতে পারি একটা হলো যে ফিজিক্যাল শারীরিক ব্যাখ্যা আরেকটা হচ্ছে অশারীরিক ব্যাখ্যা যেটা অন্তর্জগতের ব্যাখ্যা আমরা বলতে পারি সেটা হলো যদি আমরা শারীরিক বা ফিজিক্যাল বিষয়টা নিয়ে আসি যেহেতু হাদিসে বলছে মানুষের শরীরে একটা পিণ্ড আছে যেটা শুদ্ধ হলে শরীর শুদ্ধ থাকে যেটা নষ্ট হলে শরীর নষ্ট হয় তাহলে ফিজিক্যালি বিষয়টাকে যদি আমরা নেই শারীরিকভাবে তাহলে বলবো এটা হচ্ছে হার্ট হাদিসে স্পষ্ট করে বলছে আলা ওয়াহি আল কাল্প সেই পিণ্ডটা হচ্ছে হার্ট কাল্প কলব বা অন্তর আচ্ছা তাহলে এই অন্তরটা যদি আমরা শারীরিকভাবে বলি শরীরও এই অন্তরটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে নির্ধারণ করেছে হার্ট বিটটা খুব প্রয়োজন হার্টের হার্ট যে রক্ত সঞ্চালনটা করে সেটা খুব প্রয়োজন হার্ট যদি স্তব্ধ হয়ে যায় তাহলে শরীরটা স্তব্ধ হয়ে যাবে হার্ট যদি তার বিটটাকে থামিয়ে দেয় তাহলে শরীর আর চলবে না মারা যাবে মানুষ যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি তাহলে শারীরিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে হার্টের মধ্যে যে রক্ত সঞ্চালন হচ্ছে প্রতিনিয়ত সেটা কোনো কারণে বাধাগ্রস্ত হলে যেমন ব্লক পড়ে গেলে সাথে সাথে সেখানে অপারেশন করা হয় রিং পরানো হয় ওপেন হার্ট সার্জারি করা হয় যাতে করে এই জিনিসটা সচল থাকে এবং তারপরে মানুষ সুস্থ হয়ে যায় কারণ এটা যদি তাকে খুব দ্রুত যদি সুস্থ না করা হয় তাহলে সে মৃত্যুর করে ঢলে পড়বে তাহলে এটার দ্বারা শারীরিকভাবে প্রমাণিত হলো হার্টটা এত গুরুত্বপূর্ণ যে শারীরিকভাবে হার্ট অ্যাটাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং হার্টটাকে শুদ্ধ রাখতে হবে সঠিক রাখতে হবে যাতে আমরা জীবনে বেঁচে থাকি ঠিক মতো নিঃশ্বাস প্রশ্বাস সহ সবকিছু চলে হার্ট যদি থেমে যায় সব থেমে যাবে এটা হচ্ছে শারীরিক ব্যাখ্যা আর মানসিকভাবে আমরা বলবো যে বিশ্বাস জগতের আকিদা এটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল আগেরটা ফিজিক্যাল ম্যাটাফিজিক্যাল অশারীরিক বা অন্তর্জগতের ব্যাখ্যা যে শরীর অন্তর অন্তরটা যদি শুদ্ধ থাকে সে শুদ্ধ চিন্তা শুদ্ধ আকিদাকে বহন করে বিশুদ্ধ ইমান তার অন্তরের মধ্যে অবস্থান গ্রহণ করে তখন তার বাহ্যিক কর্মকাণ্ডে তার প্রভাবটা পড়বে এই জন্য আমরা খারাপ লোকদের দেখি তাদের অন্তরটা আগে নষ্ট হয় একজন লোকের মধ্যে খারাপ ইন্টেনশনটা আগে তৈরি হয় তারপরে সে কর্মের মধ্যে সেটা প্রকাশ করে খারাপ কাজের সে সূচনা করে তার মানে একটা লোক ভেতরে ভালো বাইরে খারাপ কাজ করে এটা অসম্ভব তার ভেতরটাকে নষ্ট হয় তখন তার বাহ্যিক আমল নষ্ট হয় এবং এভাবেই মূলত একটা সমাজের মধ্যে ধীরে ধীরে মানুষের মধ্যে খারাপটা সংক্রামিত হতে থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে সে বিষয়টা তুলে ধরেছেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যাতে আমরা আমাদের মনোজগৎকে বিশুদ্ধ রাখি যাতে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ রাখি যাতে আমরা আমাদের অন্তরকে আল্লাহ ভীরু বানাই আমাদের অন্তরের নিয়তটা শুদ্ধ থাকে আমাদের অন্তরে যে আকিদা আমরা পোষণ করছি সে আকিদাটা শুদ্ধ থাকে যাতে করে পরবর্তীতে সে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ চেতনা বিশুদ্ধ চিন্তা এর একটা আলোক ছটা প্রভা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পড়ে এবং আমরা সুন্দর জীবনের অধিকারী হই আমরা সুন্দর সমাজ গঠন করতে পারি আমরা সুন্দর দেশ বিনির্মাণ করতে পারি সুন্দর প্রজন্ম আমরা বিনির্মাণ করতে পারি এজন্যই রাসুল্লাহ সাল্লাম এই চমৎকার ভাষ্যটি আমাদেরকে উম্মাকে উপহার দিয়েছেন আর এই হাদিসের শেষ বক্তব্য আমরা এটা বলবো প্রিয় ভাইরা একজন মুসলিমের জীবনে হালাল হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হালাল হারাম নির্ধারিত করার একমাত্র অর্থটি হচ্ছেন আল্লাহ আর আমরা আল্লাহ সে অথরিটিকে স্বীকার করে নিয়ে হালাল হারামটা নিজের হাতে না তুলে আমরা সবসময় হালালের পথে চলি আল্লাহর আনুগত্যের পথে এবং হারাম বর্জন করি যেটা আল্লাহ নাফরমানি এবং রাসুল সাল্লাহাম নাফরমানি অবাধ্যতা বলে গণ্য হবে আল্লাহ তালা তার আনুগত্য এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্যে আমাদের সবসময় থাকার তৌফিক দান করুন এবং তাদের অবাধ্যতা থেকে তথা হারামে লিপ্ত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করুন দর্শক এরপরে আমাদের রয়েছে আরেকটি বাপ যে বাপটি আমরা পড়লাম তাতে মাত্র একটি হাদিস ছিল পরবর্তী বাব হচ্ছে বাবু আদা এল হোমুস মিনাল ইমান গণিমতের এক পঞ্চমাংশ আদায় করা ইমানের সামিল এ প্রসঙ্গে এটা হচ্ছে এই বাবের শিরোনাম যা ইমাম বুখারি নিজে নির্ধারণ করেছেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলছেন حدثنا علي بن الجعدي قال أخبرنا شعبة عن أبي, أبي جمرة قال كنت أقعد مع ابن عباس يجلسني على سريره فقال أقم عندي حتى أجعل لك سهما من مالي فأقمت معه شهرين ثم قال إن وفد عبد القيس لما أتوا النبي صلى الله عليه وسلم قال من القوم أو من الوفد قالوا ربيعة قالوا مرحبا قال مرحبا بالقوم أو بالوفد غير خزايا ولا ندامة فقالوا يا رسول الله إنا لنستطيع أن نأتيك إلا في الشهر الحرام وبيننا وبينك هذا الحج من, من كفار مضر فمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة وسألوه عن الأشربة فأمرهم بأربع ونهاهم عن أربع أمرهم بالإيمان بالله وحده أمرهم بالإيمان بالله وحده قال أتدرون ما الإيمان أتدرون ما الإيمان بالله وحده قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تعتوا من المغنم الخمس ونهاهم عن أربع عن الحنتم والدب والنقير والمزفت وربما قال المقير وقال احفظوهن وأخبروا بهن ما وراءكم ইমাম বুখারি তার নিজস্ব সনদে হাদিসটি বর্ণনা করেছেন আবি জামরা থেকে তিনি বলছেন যে আমি একবার ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর সাথে বসেছিলাম এবং তিনি আমাকে তার আসনে বসিয়েছিলেন ইউজুলি সুনি আলা সারির এরপর বললেন আমার কাছে তুমি থেকে যাও যাতে করে আমি আমার সম্পদ থেকে তোমাকে কিয়দংশ প্রদান করব তখন আবু জামরা বললেন যে আমি তার কাছে তার সাথে দুই মাস থাকলাম তার কাছে দুই মাস থাকলাম এরপর তিনি বললেন যে আব্দুল কায়েস ওয়াফদ আব্দুল কায়েস আব্দুল কয়েস একটা গোত্রের নাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা তারা যখন নবী সাল্লা সাল্লামের কাছে এসেছিল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন এই হাদিসটা আব্দ আব্বাস তার কাছে বর্ণনা করলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন যে এটা কোন সম্প্রদায় অথবা কোন প্রতিনিধি দল তারা বলল রাবিয়া আব্দুল কায়েস গোত্রের লোকেরা বলল এরা রবিয়া তখন নবী সাল্লা সাল্লাম বললেন মারহাবা মারহাবা স্বাগত তোমাদেরকে জানাচ্ছি তোমাদের এই একদল লোকের প্রতি অথবা এই প্রতিনিধির প্রতি মারহাবা তারা কখনো অপমানিত হবে না এবং কখনো অনুতপ্তও হবে না তারা অপমানিত না হয়ে বরং সম্মানিত হয়ে এবং অনুতপ্ত বা লজ্জিত না হয়ে তারা আগমন করেছে তাদের আগমন শুভ হোক সুন্দর হোক তারা বলল ইয়া রাসুল্লাহ আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া আর কোনো সময় আসতে সক্ষম হই না আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া বছর অন্য কোনো সময় আসতে পারি না কারণ আমাদের এবং আপনার মাঝখানে মোদার গোত্রের যারা কাফের সেই কাফেররা আছে মোদার গোত্রের কাফেররা আপনার এবং আমার মাঝখানে অবস্থান করছে তারা তাদের বাধার কারণে অথবা তাদের সাথে আমাদের সংঘর্ষের কারণে আপনার কাছে আমরা হারাম মাস ছাড়া আসতে পারি না অতএব আপনি আমাদেরকে কিছু নির্দেশ প্রদান করুন একদম বিশদ নির্দেশ বিশদ কিছু নির্দেশ প্রদান করুন যে নির্দেশগুলো আমরা আমাদের পেছনে যাদেরকে রেখে এসছি আমাদের সেসব গোত্রের লোকদের কাছে গোত্রের লোকদের কাছে তুলে ধরব তাদেরকে অবহিত করব এবং যে নির্দেশ মেনে চললে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব তখন তারা কি পান করবে এই পানীয় সম্পর্কে তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে চারটা নির্দেশ দিলেন আর চারটা বিষয় থেকে নিষেধ করলেন আমার আহম বে আরবাইন ও হুম আন আরবা চারটা নির্দেশ দিলেন এবং চারটা বিষয় থেকে নিষেধ করলেন তাদেরকে নির্দেশ দিলেন আল্লাহর প্রতি একমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন করার এবং বললেন তোমরা কি জানো একমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং পোষণ করা কি তারা বলল আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর প্রতি একমাত্র আল্লাহর প্রতি ইমান আনা হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর সত্যিকার কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল আর সালাদ কায়েম করা জাকাত প্রদান করা রমাদানের সিয়াম রাখা এই চারটা শেষ এরপরে বলছেন আরও অতিরিক্ত হলো এই যে তোমরা গণিমত তথা যুদ্ধলব্ধ যে সম্পদ সেখান থেকে আল্লাহর রাস্তায় এক পঞ্চমাংশ প্রদান করবে এরপর রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে চারটা জিনিস থেকে নিষেধ করলেন একটা হল হ্যান্তাম সবুজ কলসি আরেকটা হচ্ছে দুব্বা যেটা শুকনো লাউয়ের খোলস অথবা পাত্র আর একটা হচ্ছে নাকির যেটা খেজুর গাছের গুড়ের তৈরি পাত্র মুজাফত এবং আরেকটা হল আলকাত্রা ধারা রাঙানো বা পালিশ করা পাত্র এখানে রাবি বলেছেন যে সম্ভবত মুজাফাতের পরিবর্তে মোকাইয়া শব্দটাও বলা হয়েছে হয়ে থাকতে পারে এটা রাবির সন্দেহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম পরিশেষে বললেন তোমরা এগুলোকে ভালোভাবে হেফাজত করবে আর তোমাদের পেছনে যারা আছে গোত্রের মধ্যে এগুলো দিয়ে তাদেরকে অবহিত করবে যেন তারা এগুলো মেনে চলে প্রিয়দর্শক এ হচ্ছে সরল অঙ্গানুবাদ বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে সরল অঙ্গানুবাদ পেশের মধ্য দিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ আশা করছি পরবর্তী পর্বে আমরা এর উপর বিশদ ব্যাখ্যা আমরা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের আপনাদের সবার মঙ্গল করুন এবং হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই হাদা ওসল্লাহ আল্লাহ আলা নবীনা মোহাম্মদ আলা আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত